তা মূর্তি আহলে কিতাব বলা হয় আল্লাহ সুবহানাহু এই পরিভাষাটি ব্যবহার করেছেন আহলে কিতাব শব্দটি অর্থাৎ কিতাব কিতাব নাযিল হয়েছে প্রথমটি ইহুদিগণ তারা কিতাব আর খ্রিস্টান কিতাব ছিল সেটি হল যাকে নিউ টেস্টমেন্ট বলা হয় এই কিতাবের বিকৃতি ঘটিয়েছিল ইহুদি ইহুদিদের মধ্যে একজন ব্যক্তি ছিল তার নাম ছিল এই কিতাবের পরিবর্তনকারী কিতাবের বিকৃতিকারী যে ব্যক্তিটি ছিল প্রথমে তার নাম হল স্বামী অথবা অথবা এই এক ব্যক্তির হতে তিনি এই কিতাবে পরিবর্তন ঘটিয়েছিলেন তিনি ছিলেন ইহুদি অর্থাৎ ইহুদি ব্যক্তি হয়ে ইহুদি অনুসারী হয়ে তিনি তাদের পরিবর্তন ঘটিয়েছেন কিভাবে তিনজনকে বলা হয় তারা এই তিনজনকে আল্লাহ বানিয়ে নিয়েছেন এটা করতে এসেছে এই ব্যক্তি এই পরিবর্তন করে সে মানুষের মধ্যে ঢুকিয়ে দিল এবং এই যে পুরুষের দিয়ে এই ব্যক্তিটি এই খ্রিস্টানদের মধ্যে ঢুকিয়ে দিল যে তোমরা এই পুরুষের ইবাদত করো তিনি এই পরিবর্তন করালেন এটা কখন যখন নবী মোহাম্মদ রাসূলুল্লাহ হিজাজের শাসক ছিল আমরিদুল্লোহাই আল কোসাই তিনি অসুস্থ হওয়ার কারণে সিরিয়াতে গিয়েছিলেন নিজের চিকিৎসা করার জন্য সেখানে গিয়ে দেখেন ওখানকার ওই সিরিয়ালের লোকেরা তারা মূর্তি পূজা করে এই আমরিদুল্লোহাই তিনি মূর্তি পূজা দেখে তার ভালো লাগলো তার মনে হলো এটাই ইবাদতের তিনি সেখানে পৌঁছলেন নূর আল ইসলামের যুগে যে মূর্তিগুলো ছিল সুয়া ইয়াহুস ইয়াওয়াক নাসর এই মূর্তিগুলো ছিল নূর আল ইসলামের যখন যুগ শেষ হয়ে গেল তখন এই মূর্তিগুলো বেরিয়ে মানুষটা মিশে গিয়েছিল এই আমাদের কোনো ভাই সিরিয়া থেকে চিকিৎসা করার জন্য গিয়ে যখন দেখলো মানুষেরা মূর্তি করছে তখন তাহলে আবার এই মূর্তি পূজা হওয়া শুরু হয়ে গেল এটাও